বাংলার মাটি বাংলার মাটি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি অপসংস্কৃতি যখন বেড়ে গেছে বেদাতে সমাজ যখন ভরে গেছে অপসংস্কৃতি যখন বেড়ে গেছে বেদাতে সমাজ যখন ভরে গেছে সত্যের জান্ডা হাতে নিয়ে সত্যের জান্ডা হাতে নিয়ে আমরা সমাজে ছুটে আসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্টলাবাসি আমরা হকের পথ ভালোবাসি অপসংস্কৃতি যখন বেড়ে গেছে বেদাতে সমাজ যখন ভরে গেছে সত্যের জান্ডা হাতে নিয়ে সত্যের জান্ডা হাতে নিয়ে আমরা সমাজে ছুটে আসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি সমাজের সঙ্গতি করতে দু ঢেলে দিয়ে যাই সদা কোরআনের নু সমাজের সঙ্গতি করতে দু ঢেলে দিয়ে যাই সদা কোরআনের নূর বাতিল বেদাত সব মারিয়ে মুরা বাতিল বেদাত সব মারিয়ে মুরা সত্যের পথে ছুটে আসি আমরা বীর চলাবাসি আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চলাবাসি আমরা হকের পথ ভালোবাসি যখন বেড়ে গেল নাস্তিকতা যখন মোমিনদের হৃদয় ব্যথা যখন বেড়ে গেল নাস্তিকতা যখন মোমিনদের হৃদয় ব্যথা আলেম ওলামার আহ্বানে আলেম ওলামার আহ্বানে যেখানে থাকি মোরা চুটে আসি আমরা বীর চটলাবাসী আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি যখন না টিভির মেলা হক বাতিলের চলছে খেলা যখন না টিভির মেলা হক বাতিলের চলছে খেলা তখন দিনের পথে করি আহ্বান তখন দিনের পথে করি আহ্বান জাগিয়ে তুলি কৃষক শ্রমিক চাষি আমরা বীর চট্রলাবাসী আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্রলাবাসী আমরা হকের পথ ভালোবাসি অপসংস্কৃতি যখন বেড়ে গেছে বেদাতে সমাজ যখন ভরে গেছে অপসংস্কৃতি যখন বেড়ে গেছে বেদাতে সমাজ যখন ভরে গেছে সত্যের জান্ডা হাতে নিয়ে সত্যের জান্ডা হাতে নিয়ে আমরা সমাজে ছুটে আসি আমরা বীর চট্রলাবাসি আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্রলাবাসি আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ ভালোবাসি আমরা বীর চট্টলাবাসী আমরা হকের পথ